জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমাদের আনসারি এক ব্যক্তির একটি পুত্র জন্মে সে তার নাম মোহাম্মদ রাখার ইচ্ছা করল মানসুর রদিল্লাহ তাল্লাহ্ন সূত্রে বর্ণিত হাদিসে সুবা বলেন সে আনসারি বলল আমি তাকে আমার ঘাড়ে তুলে নিয়ে নবী সাল্লাহ সাল্লামের নিকট এলাম আর সুলাইমান রহমতুল্লাহ আলহী বর্ণিত হাদিসে সুবা বলেন সে আনসারি বলল আমি তাকে আমার ঘাড়ে তুলে নিয়ে নবী সাল্লাহ সাল্লামের নিকট এলাম আর সুলাইমান রহমাতুল্লাহ আলহী বর্ণিত হাদিসে রয়েছে যে তার একটি পুত্র জন্মে তখন সে তার নাম মুহাম্মদ রাখার ইচ্ছা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা আমার নামে নাম রাখো কিন্তু আমার কুনিয়াতের অনুরূপ কুনিয়াত রেখো না আমাকে বন্টনকারী করা হয়েছে আমি তোমাদের মধ্যে বন্টন করি আর হুসাইন রহমতুল্লাহ আলহী বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি বন্টনকারী রূপে প্রেরিত হয়েছি আমি তোমাদের মধ্যে বন্টন করি আর আমর রদিল্লাহ আল্লাহ জাবির রদিল্লাহ তু হতে বর্ণনা করেন যে সে ব্যক্তি তার ছেলের নাম কাসিম রাখতে চেয়েছিল তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা আমার নামে নাম রাখো আমার কুনিয়াতের ন্যায় কুনিয়াত রেখো না